ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى ওয়ামা উমেরু ইল্লা আবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন সম্মানিত মুসলিম সমাজ সম্মানিত ভাই ও বোনেরা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আজকে আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হচ্ছে সৎকর্ম কবুল হওয়ার শর্ত রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আল আমালু বিনিয়া বুখারি শরীফের চুয়ান্ন নম্বর হাদিস দেখতে পারা যায় তো আমরা যে কোনো এবাদত করি না কেন এবাদতে যদি আমাদের নিয়াত ঠিক না থাকে পবিত্র নিয়াত না থাকে সৎ নিয়াত না থাকে তাহলে সেই এবাদতটি আল্লাহ তালা কবুল করবেন না তাহলে যে কোনো এবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হল এখলাস এখলাস কি বলা হয় একনিষ্ঠতা বা একাগ্রতা সুতরাং মুসলিম ব্যক্তি সবসময় থাকবে নিষ্ঠাবান তার অন্তরে থাকবে এখলাস কথা বলবে ইবাদত করবে জিকির আজকার করবে উপাসনা করবে এখলাসের সহিত যেই কর্মে এখলাস থাকবে না সেই কর্মটি সৎকর্ম থাকে না যদিও সে মহা এবাদত কিন্তু যদি নিয়াত ঠিক না থাকে পবিত্র না থাকে ভালো না থাকে তাহলে সেই এবাদতটি জাহান নামে যাওয়ার উপাদান হয়ে যাবে হজ কত বড় একটি ইবাদত হজ কত বড় একটি ইবাদত এই হজে যদি রেয়াকারী থাকে একনিষ্ঠতার অভাব থাকে তাহলে এই এবাদাতটি নামে যাওয়ার একটি উপাদান হয়ে যাবে জিহাদ বিরাট বড় ইবাদত কিন্তু যদি নিয়াত ভালো না থাকে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য না থাকে তাহলে সেই সৎকর্ম বা সেই ইবাদত বা সেই জিহাদ জাহান নামে যাওয়ার উপাদান হয়ে যাবে এই রকম সমস্ত আমল তাহলে আল্লাহর নিকটে সৎকর্ম কবুল হওয়ার প্রধান শর্ত হচ্ছে এখলাস যেই কর্মে এখলাস থাকবে না সেই কর্ম আল্লাহর কাছে গৃহীত হবে না যেই কর্মে একনিষ্ঠতা থাকবে না সেই কর্মের দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে না নামাজ বিরাট বড় একটি ইবাদত আল্লাহর উপাসনা কিন্তু নামাজে যদি এখলাস না থাকে তাহলে সেই নামাজটি বাতিল হয়ে যাবে শুধু বাতিলই নয় বরং জাহান নামে যাওয়ার একটি কারণ হয়ে যাবে তাহলে কর্ম যতই ভালো ভালো হোক না কেন সৎকর্ম যতই মহা এবাদত হোক না কেন যদি সেই কর্ম সম্পাদনের সময় নিয়ত ভালো না থাকে তাহলে সেই এবাদতটি কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে এবং জাহান নামের আগুনে প্রবেশ করার একটি বড় মাধ্যম হয়ে যাবে সম্মানিত মুসলিম সমাজ আপনি যখন কোনো ব্যক্তির উপকার করবেন নিয়াত যেন আপনার থাকে যে এর দ্বারা আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করছি কাউরি যখন উপকার করবেন কাউকে কিছু দান করবেন কাউরি সহযোগিতা করবেন নিয়াতে এই বিষয়টি রাখতে হবে যে আমি এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করব এর কাছ থেকে বদলা আমি নিব না এই সৎকর্মের উপাদান এই ব্যক্তির কাছ থেকে নিব না আল্লাহর কাছ থেকে নিব পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাম নুন তাস্তাকসির এই উদ্দেশ্যে কাউরি উপকার করবে না যে তার কাছ থেকে আমি পরবর্তী সময়ে আবার দ্বিগুণ উপকার নিব তাহলে যে কাজে নিয়াত ভালো থাকবে সেই কাজটি ভালো হবে যেই কাজে নিয়াত ভালো থাকবে না সেই কাজটি ভালো বলে গণ্য করা হবে না আল্লাহর কাছে সুতরাং সমস্ত ইবাদতের বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমার নিয়তটা পরিষ্কার থাকে পবিত্র থাকে আর উদ্দেশ্য হবে এটা যে এই ইবাদতের দ্বারা নামাজের দ্বারা রোজার দ্বারা হজের দ্বারা জাকাতের দ্বারা সৎকর্মের দ্বারা মাতা পিতার সেবার দ্বারা আল্লাহর আমি সন্তুষ্টি লাভ করতে চাই আর আমার অন্য কোনো উদ্দেশ্য নেই তাহলে যে এবাদতে আল্লাহ তবারক তালাকে রাজি করার ইচ্ছা থাকবে সেই এবাদতটি আল্লাহ তালা গ্রহণ করবেন আর যদি আল্লাহর সন্তুষ্টি লাভ করার ইচ্ছা না থাকে তাহলে সেই ইবাদতটি আল্লাহ গ্রহণ করবেন না কেন যে আপনি তো আল্লাহর জন্য সেই ইবাদত সম্পাদন করেননি তো আল্লাহ কেন নেবেন সেটা আল্লাহর কাছে জুলুম নাই বিন্দু পরিমাণ জুলুম নেই যেই কাজ আপনি যেই কাজ করতে চাইবেন যেই কাজে আপনি যেই নিয়াত রাখবেন সেই কাজের সেই ফলাফল পাবেন আল আমালবিন নিয়া যে কোনো আমলের নির্ভর হচ্ছে নিয়াতের উপরে নিয়াত যদি ভালো হয় ফলাফল ভালো হবে আর নিয়াত যদি খারাপ হয় ফলাফল খারাপ হবে নিয়াত খারাপ হলে আপনি তার কোনো ভালো ফল পাবেন না সম্মানিত ভাই ও বোনেরা আমার তাহলে যে কোনো এবাদতে আমরা এটাই মনে রাখবো সবসময় যে এই এবাদতের দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই আমি কিন্তু অনেক সময় মানুষ বলে যে অমুক ব্যক্তির উপকার করতে যাচ্ছি না করলে লোকে কি বলবে কুরবানি দিতেই হবে নইলে সমাজে আমার সম্মান থাকবে না অমুক জায়গা যেতে হবে বা মেহমানের খাতির করতেই হবে নইলে আমার ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে যাবে তো এই উদ্দেশ্যে যদি আপনি করেন তাহলে কোনো ফল হবে না বরং সেগুলো সব বিফলে যাবে নষ্ট হয়ে যাবে আপনি যদি নিয়াত ভালো রাখেন তাহলে আপনি আপনার বিবি বাচ্চা সন্তান সন্ততি ভাই বোনের জন্য যে পয়সা খরচ করছেন সেগুলো সব সাবকা হয়ে যাবে সব নেকির বিষয় হয়ে যাবে পুণ্য লাভের বিষয় হয়ে যাবে আল্লাহর সন্তুষ্টি লাভের বিষয় হয়ে যাবে এবং মাধ্যম হয়ে যাবে তাহলে যে কোনো কাজে এবং এবাদতে আল্লাহর সন্তুষ্টি লাভের ইচ্ছাটা আমরাকে রাখতে হবে এটি এক নম্বর শর্ত এখলাস দুই নম্বর শর্ত হচ্ছে এই যে যে কোনো এবাদত বন্দেগি করব বা সৎকর্ম করব এই সৎকর্মের পদ্ধতি হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী তাহলে যে কোনো সৎকর্ম কবুল হওয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহর রাসুলের অনুসরণ করা তাই আল্লাহ তো বারাকালা বলেছেন ওয়াইন তুতি ওহ তাদু যদি তোমরা তাকে মেনে চলো অর্থাৎ মোহাম্মদ সাল্লাহামকে মেনে চলো তাহলে তোমরা হৃদায়ত প্রাপ্ত হবে অর্থাৎ সুখদায়ক সৎ পথ অবলম্বন করতে পারবে সুখদায়ক সৎ পথ ইসলামের অনুসারী অনুগামী হতে পারবে তো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে যদি না মেনে চলি তাহলে সৎ পথ পাওয়া যাবে না যে ব্যক্তি ইবাদত করবে কিন্তু রসুল্লাহ সাল্লাহ ইসলামের তরিকা অনুযায়ী এবাদত করবে না তার এবাদতটি আল্লাহ তালা কোন সময় কবুল করবেন না তাই আল্লাহ তালা বলেছেন কুল ইনকুন তুম তো আল্লাহ হে নবী তুমি জানিয়ে দাও যে তোমরা যদি আল্লাহকে পেতে চাও কুল ইনকুন তুম তো আল্লাহ যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করবে তাহলে এবাদতে অনুসরণ জীবনযাপনে অনুসরণ রসুল্লাহ সাল্লাহ ইসলাম যে পদ্ধতিতে এবাদত বন্দেগী করেছেন সৎকর্ম সম্পাদন করেছেন সেই পদ্ধতিতে আমাদেরকে এবাদত বন্দেগী করতে হবে সৎকর্ম সম্পাদন করতে হবে তবেই আল্লাহ তালা সেই এবাদত গ্রহণ করবেন তাহলে সৎকর্ম কবুল হওয়ার শর্ত আপনাদের সামনে দুইটি তুলে ধরলাম একটি হলো কি এখলাস আর দ্বিতীয় বিষয়টি হলো কি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ তবে এখলাস এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ কিভাবে আমরা অর্জন করতে পারব যার মধ্যে তাকুয়া থাকবে তার মধ্যে এই দুটি বিষয় পাওয়া যাবে তাকুয়া বলতে আল্লাহ তাবারাকুয়া তালাকে সম্মানের সহিত ভয় করবে আল্লাহর সঠিক ভক্ত হয়ে থাকবে যে ব্যক্তির মধ্যে আল্লাহ তালার তাকুয়া পাওয়া যাবে সে ব্যক্তি সঠিক পন্থায় আল্লাহর এবাদত উপাসনা করতে পারবে আল্লাহকেও মেনে চলবে আল্লাহর রাসুলকেও সঠিকভাবে মেনে চলবে কিন্তু যে ব্যক্তি আল্লাহর রাসুলকে মানতে পারবে না শুধু এবাদত করছে এখলাসের সহিত কিন্তু আল্লাহর রাসুলের অনুসরণ করছে না তাহলে সেই এবাদতটি বেদাতের আওতাতে পড়ে যাবে আর সমস্ত প্রকারের বেদাত ইসলাম ধর্মে বর্জনীয় ইসলাম দরদি ভাইরা আমার এখান থেকে আমি আমার বক্তব্য বিষয়ে শেষ করলাম আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন সমস্ত ইবাদতে যেন আমরা একনিষ্ঠতা বজায় রাখি এবং রসুল্লাহ সাল্লাহ ইসলামের তরিকা অনুযায়ী যেন আল্লাহ তাবারক তালার এবাদত ও উপাসনা করি এই দোয়া করে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু